বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن هذا القرآن يهدي للتي هي أقوم সম্মানিত পিস টিভির সারা বিশ্বের দর্শক শ্রোতা আজকের আলোচনার বিষয় হল অবিকৃত আসমানি গ্রন্থ আল কোরআন আল কোরআনে কারিমনে আমি আপনাদের সম্মুখে ধারাবাহিকভাবে কয়েকটি বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করব। প্রথমে আমাদের যে জিনিসটি জানতে হবে সেটি হলো আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিতাবসমূহের উপরে বিশ্বাস স্থাপন করা ইমানের বিশেষ রোকন জিব্রাইল আলহাতাম আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন যে ইমান প্রসঙ্গে আপনি আমাকে ধারণা দিন ইমান কি তখন আল্লাহ নবী জিব্রাইল আলহাতামকে বললেন যে ইমান হলো আন্তমিনাবিল্লাহ আল্লাহর উপর ইমান আনবে ওয়ামালা একাধি তার ফেরেশতাদের উপর ইমান আনবে ওয়া ওয়া রসুলিহি তার কিতাব সমূহের উপর ইমান আনবে এবং তার প্রেরিত রাসুলগণের উপর নবীগণের প্রতি তুমি ইমান আনবে কাজেই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত গ্রন্থ বা আসমানে কেতাব সমূহের উপরে ইমান আনা অবশ্য কর্তব্য এছাড়া মানুষ মেন হয় না মুসলিম হয় না আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে কিতাব অবতীর্ণ হয়েছে মানুষের হেদায়তের জন্য রাসুলদের কাছে কিতাব অবতীর্ণ হয়েছে মানুষকে পথ দেখানোর জন্য কিতাব আসে আল্লাহর পক্ষ থেকে মানুষকে হেদায়ত করার জন্য হেদায়ত হলো কিতাবের মূল লক্ষ্য কিন্তু সে কিতাবগুলা কি কিতাব কয়েক প্রকার রয়েছে একটি হলো ধর্মের নামে বানানো কিতাব সেগুলা আল্লাহর পক্ষ থেকে আসেনি যেরকম বেদ বলি গীতা বলি গ্রন্থ সাহেব বলি ত্রিপিটক বলি এমনকি বর্তমান যে তাওরাত রয়েছে সে তাওরাত সেটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠ করা হয় তাহলে দেখা যাবে কিছু কিছু হুকুম আহকাম বাদে বাকিগুলা আল্লাহর কালাম নয় যেহেতু সেটা মানুষই লিপিবদ্ধ করেছে এটা তারা নিজেরাই লিখে দিয়েছেন কে লিখেছেন এই অংশটুকু আমি এই আলোচনা নিয়ে পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবো যদি আমরা ইনজিল পড়ি তাহলে দেখব যে প্রথম থেকে শেষ পর্যন্ত যে বিবরণ এসেছে তার মধ্যে আল্লাহর কালাম নাই বললেই চলে তাহলে ধর্মগ্রন্থ নামে পৃথিবীতে যেগুলা পরিচিত রয়েছে সেগুলা প্রথমত দুই প্রকার এক প্রকার হলো আল্লাহর পক্ষ থেকে এসেছে আরেক প্রকার হলো ধর্মগ্রন্থে নামে চলছে সেগুলো আল্লাহর পক্ষ থেকে আসেনি আর আল্লাহর পক্ষ থেকে যেগুলো এসেছে সেগুলো আবার দুই প্রকার এক প্রকার হলো সেগুলো বিকৃত করা হয়েছে চেঞ্জ করা হয়েছে পারভার্সড হয়েছে করাপ্টেড হয়েছে বদল হয়েছে এবং সেগুলাকে বিকৃত করা হয়েছে সেগুলা হলো এক সাইড আরেক সাইড হলো আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং অবিকৃত রয়েছে আলিফুল্লাহ মিম দ্বারা আল্লাহ পাক কি ইচ্ছা করেছেন কি অর্থ নিয়েছেন তা তিনিই ভালো জানেন এটাই হলো সলাফে সালহেন কর্তৃক এক ব্যাখ্যাকৃত আসল ব্যাখ্যা সত্য এবং শুদ্ধ ব্যাখ্যা দালিকাল কিতাব এই কিতাব এর মধ্যে কোনো সন্দেহ নেই কোনো দ্বিধা নেই এটা নির্ভুল এটা অকাট্য এটা নির্ভেজাল প্রথম থেকে শেষ পর্যন্ত এটা সত্য এখানে কোনো মানুষের কথা নেই হুদাল্লিল মোত্তাকিন মানুষের হেদা মোত্তাকিদের হেদায়তের জন্য এখানে একটি জিনিস মনে রাখতে হবে কিতাব যদি নিজেই বিকৃত হয় কিতাব যদি নিজেই চেঞ্জড হয় কিতাব যদি নিজেই করাপ্টেড বা পারফার্স্ট হয় সেই কিতাব মানুষকে কি হেদায়ত করতে পারে কিতাবটা তো নিজেই গোমরা কিতাব তো নিজেই পথভ্রষ্ট হয়ে পড়েছে সেটা মানুষ চেঞ্জ করে ফেলেছে তার দ্বারা কোনো হেদায়েত সম্ভবপর নয় হেদায়েত যদি হতে হয় পথ যদি পেতে হয় তাহলে ওই ধরনের গ্রন্থ লাগবে ওই ধরনের কিতাব লাগবে যে কিতাব হেদায়ত করতে সক্ষম যে কিতাব নিজে পরিবর্তিত হয় নাই পরিবর্ধিত হয় নাই সংযোজিত হয় নাই সংকুচিত হয় নাই কেউ এখানে কোনো ধরনের চেঞ্জ করতে পারে নাই এমন ধরনের কিতাবই শুধুমাত্র হেদায়ত করার যোগ্যতা রাখে আর কোন কিতাব হেদায়ত করার যোগ্যতা রাখে না বরঞ্চ পদ ভ্রষ্ট করারই যোগ্যতা রাখে পৃথিবীতে যত মানুষ যত গ্রন্থ রচনা করুক না কেন গ্রন্থের প্রথমে তারা বলে দেয় যে সময়ের অভাবে কিংবা বই পুস্তকের অভাবে কিংবা সহযোগিতার অভাবে অনেক ভুল এর মধ্যে রয়ে গেছে বহু মুদ্রণ ভ্রম রয়ে গেছে কোনো সহৃদয় বন্ধু যদি এই পুস্তকে কোনো ধরনের তত্ত্বগত ভুল বা মুদ্রণ ভ্রম হরিয়ে দিতে পারেন বা দৃষ্টি আকর্ষণ করেন তাহলে আমি তার প্রতি কৃতজ্ঞ থাকব এবং পরবর্তী প্রকাশনায় আমি সেই ভুল ত্রুটিগুলো সেরে নেব এই ধরনের কথা লেখা থাকে কোনো বইয়ের প্রথমে পুস্তকের আগে এ কথা কেউ চ্যালেঞ্জ করে বলে না যে আমার এই পুস্তকে তার তীব বা ডিসিপ্লিনের কোনো ভুল নেই বা মুদ্রণ ভ্রাম নেই এমন কথা পৃথিবীর কেউ বলে নাই যে বলে সে বেকুব যদি কেউ দাবি করে তাহলে সে বোকা পৃথিবীর বহু বৈজ্ঞানিক বই লিখেছেন বৈজ্ঞানিকরাও বই লিখে বলেন যে we can never say that any theory is final or corresponds to absolute truth because at any moment a new fact may be discovered and compel us to abandon it বৈজ্ঞানিকরা বলেন যে আমরা কোনো থিওরি দিয়ে বা কোনো বৈজ্ঞানিক বই লেখে আমরা বলতে পারি না যে এটা ফাইনাল এরপরে এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই বিকজ কেননা at any moment a new fact may be discovered কেননা যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের নতুন তথ্য এবং তত্ত্ব সামনে উপস্থিত হতে পারে যার মাধ্যমে কম্পেল আস টু অ্যাবেন্ডন ইট আমাদের যে আগের তত্ত্ব আগের তথ্য আগের থিওরি সেটা বাতিল হয়ে যেতে পারে যেরকম ধরুন ডারউইনের ইভলিউশন থিওরি যেটা ক্রমবিকাশ মতবাদ সারা বিশ্বে হইচই শুরু হয়ে গেছিল ডারউইন এত বড় থিওরি দিয়েছেন ক্রমবিকাশ থিওরি সমুদ্র থেকে শ্যাওলা কীট সেখান থেকে আস্তে আস্তে গরিলা বানর সেখান থেকে আরো উন্নত হতে হতে সেখানে মানুষে রূপান্তরিত হয়েছে এই যে থিওরি দিলেন সেটা অথেন্টিক গ্রন্থ নয় সেটা কোনো অথেন্টিক বক্তব্য নয় ম্যান্ডেলের থিওরি জেনেটিক্সের তত্ত্ব এসে ডারোইনের সে থিওরিকে সেটাকে বাতিল করে দিয়েছে অনেক থিওরি আগে দেওয়া হয়েছিল যেরকম কোপার্নিকাসের থিওরি এবং অন্যান্য থিওরি যেগুলো ছিল আলবেরুনি সেগুলো বাতিল করেছেন আগের বৈজ্ঞানিকদের আগের দার্শনিকদের আগের সেই মহাকাশের যে চিন্তা ভাবনা এমনকি হরস্কোপ সায়েন্সের যে চিন্তা অ্যাস্ট্রোলজির যে চিন্তাধারা ভৌগোলিক যে চিন্তাধারা ইত্যাদি পরবর্তী দার্শনিকরা পরবর্তী বৈজ্ঞানিকরা পরবর্তী ভৌগোলিকরা পরবর্তী লেখকরা সেগুলার অনেক থিওরি এমনকি ডাক্তারের অনেক থিওরি আগে যা দেওয়া হয়েছে পরবর্তীতে সেটা ভুল প্রমাণিত হয়েছে এবং পরবর্তীতে সংযোগ করা হয়েছে এবং সেগুলা পরবর্তীতে টিকে গেছে এর অর্থ এই নয় যে আগের বৈজ্ঞানিকরা কম বৈজ্ঞানিক ছিলেন তা নয় আমার লক্ষ্য হলো এই পৃথিবীতে কোনো রাজনীতিবিদ কোনো দার্শনিক কোনো কবি কোনো তাত্ত্বিক কোনো বৈজ্ঞানিক কোনো ডাক্তার কোনো ইঞ্জিনিয়ার কোনো থিওরি নিয়ে কোনোদিন চ্যালেঞ্জ করতে পারবেন না যে এটাই ঠিক একমাত্র চ্যালেঞ্জ করতে পারে আল্লাহর এই কালাম তাছাড়া চ্যালেঞ্জ করার মতো পৃথিবীতে কোনো গ্রন্থ নেই এই জন্য আল্লাহ পাক একাই চ্যালেঞ্জ করেছেন কিতাব উদাল্লিল মুত্তাকিন এই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই আপনি সারা পৃথিবীর যত কোরআন আছে সব কোরআন খুলে দেখুন এই লিবিয়ার সাফা কোরআন এমারতের সাফা কোরআন ভারতের সাফা কোরআনে করিম বাংলাদেশের সাফা কোরআনে করিম পাকিস্তানের সাফা কোরআনে করিম মিশরের সাপানো কোরআন করিম সৌদি আরবের সাফা কোরআন করিম সারা পৃথিবীর যে কোনো জাগার সাপানো কোরআন করিম খুলে দেখুন প্রথমে যে অক্ষর আছে শেষে সেই অক্ষর আছে যে সুরাদে শুরু সেই সুরাদেই সেভাবেই শেষ রয়েছে সারা পৃথিবীর সকল সাপানো কোরআন একই অবস্থান রয়েছে কোরআনের প্রথম সুরাতুল ফাতেহা বিশ্বের সকল ছাপানো গ্রন্থে সুরা ফাতে রয়েছে সুরাতুল বাকারা এবং শেষ গিয়ে সুরা নাস যেভাবে রয়েছে একটি অক্ষর একটি আয়াত একটি সুরা কোথাও কম হয়নি বেশি হয়নি সন্নিবেশিত হয়নি কেন আল্লাহ আহদাউল্লাহ আশারিকুল্লাহ গ্রান্টি দিয়েছেন এ ব্যাপারে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা সামান্য একটু বিরতির পরে আবার আপনাদের সম্মুখে কোরআনের অথেন্টিসিটি এবং কোরআন অবিকৃত কোরআনের উপর আলোচনা নিয়ে ফিরে আসবো হে মুমিনগণ আল্লাহকে ভয় করো হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই ইমানদারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ রহিম তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ যে আইন নাজিল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো তারা কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় A man of character and faith in Allah. How did your journey begin? I could have dreamt of becoming the best doctor in the world. But the turning point in my life was when I met Sheikh Ahmed Didat. With outstanding dedication, I've dedicated myself fully, honorary, voluntary, for the sake of spreading the message of peace. with extraordinary determination, Was there any planning involved? There was no planning from my side, it was planning from God's side. with crystal clear vision, Besides being a good Muslim, it's the duty of a Muslim that they should spread the message of peace throughout the world. দেখুন ডক্টর জাকিরের ইতিহাস পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সম্মানিত দর্শক শ্রোতা আমরা ছোট্ট একটু ব্রেকের পরে আপনাদের সম্মুখে কোরআনে ক্যারেমের আলোচনা নিয়ে ফিরে আসছি আল্লাহ পাক একমাত্র চ্যালেঞ্জ করেছেন কোরআনের প্রথম সুরাতুল ফাতেহা বিশ্বের সকল সাপানো গ্রন্থে সুরা ফাতে রয়েছে সুরাতুল বাকারা এবং শেষ গিয়ে সুরা নাস যেভাবে রয়েছে একটি অক্ষর একটি আয়াত একটি সুরা কোথাও কম হয়নি বেশি হয়নি সন্নিবেশিত হয়নি কেন আল্লাহ আশারেকুল্লাহ গ্রান্টি দিয়েছেন এ ব্যাপারে আমি এই গ্রন্থ অবতীর্ণ করেছি কেয়ামত পর্যন্ত আমি এই গ্রন্থকে অবিকৃতই রাখবো এটাকে আমি চেঞ্জ হতে দেব না ধ্বংস হতে দেব না নষ্ট হতে দেব না বিকৃতও হতে দেব না আল্লাহ পাক শুধুমাত্র এই কিতাবকে এই কিতাবের মধ্যে কাগজের মধ্যে সন্নিবেশিত করার নেই লৌহে মাহফুজে সেটা রক্ষিত রয়েছে ডাইনে বামে সম্মুখে পশ্চাতে চতুর্দিক থেকে পাহাড়া দিয়ে নাজালাবিহি রুহুল আমিন জিব্রাইল আপনার কাছে অবতীর্ণ করেছে রুহুল আমিন একজন অত্যন্ত আমানতদার আত্মা রুহ আপনার কাছে অবতীর্ণ করেছে এটার মধ্যে কোনো বিকৃত হওয়ার কোনো সম্ভাবনা নাই এই জন্য মহিলা মুর বলেছেন তার লাইফ অব মোহাম্মদের ভূমিকায় উইলিয়াম মুর একজন খ্রিস্টান তিনি নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের জীবনীর উপর আলোচনা করতে গিয়ে প্রথমে বলেছেন যে probably in the world there is no other book which has remained twelve century so pure a text পৃথিবীতে কোরআন ছাড়া এমন কোনো গ্রন্থ অবশিষ্ট নেই যে গ্রন্থ এত শত শত বছর উইলিয়াম মুরের যুগে ধরলে বারো শত বছর বা তারও অধিক সময় ধরে সেটা অবিকৃত আনচেঞ্জ রয়ে গেছে এমন কোনো গ্রন্থ পৃথিবীতে নেই এটা অত্যন্ত সত্যিকার কথা আসুন অন্যান্য ধর্মগ্রন্থগুলোর দিকে একটু লক্ষ্য করে কি অবস্থায় রয়েছে আমরা যদি তৌরাত খুলি ওল্ড টেস্টামেন্ট খুলি তাহলে সেখানে দেখব যে পৃথিবী সৃষ্টির কথা রয়েছে পৃথিবী কিভাবে সৃষ্টি করলেন গড কিভাবে ফার্স্ট ডে কিভাবে গেল তারপর একটি সন্ধ্যাও গেল একটি সকালে গেল দ্বিতীয়বার আর অন্য কিছু সৃষ্টি করলেন তারপরে সন্ধ্যাও গেল সকালে গেল তৃতীয় দিন আবার অনেক কিছু সৃষ্টি করলেন there was a evening and there was a morning তারপর একটি সন্ধ্যাও গেল সকালও গেল চতুর্থবারের মতো বলা হচ্ছে যে এই দিন আল্লাপাক রাতকে শাসন করার জন্য চন্দ্র সৃষ্টি করলেন এবং দিনকে শাসন করার জন্য তিনি সূর্যের সৃষ্টি করলেন এখানেই প্রশ্ন ওঠে যে চতুর্থ দিন হয়ে গেল অথচ আল্লাহ পাক সূর্যও সৃষ্টি করেন নাই চন্দ্রও সৃষ্টি করেন নাই তার মানে হলো যিনি লিখেছেন তৌরাত তিনি অত্যন্ত মারাত্মক ভুল করেছেন বৈজ্ঞানিক দিক থেকেও ভুল করেছেন বিবরণের দিক থেকেও ভুল করেছেন কেননা সন্ধ্যা এবং সকাল হইতে গেলে আল্লাহ ওয়াহদাহুল্লাহর প্রথম দিনই তাকে সান এবং মন সৃষ্টি করতে হবে সান এবং মন তিনি প্রথম দিনে সৃষ্টি করেন নাই দ্বিতীয় দিনও না তৃতীয় দিনও না অথচ তিন দিন পর্যন্ত সন্ধ্যাও হয়েছে এবং সকালও হয়েছে there was evening and morning morning হয়েছে ইভিনিং হয়েছে but there was no sun and there was no moon এটা দেখা যাচ্ছে চতুর্থ দিনে তিনি এগুলো সৃষ্টি করছেন এতে বোঝা যাচ্ছে যে তৌরাতের প্রথম যে লাইন সেখানেই সমস্যা রয়েছে সেখানে আরো সমস্যাগুলো রয়ে গেছে সেখানে নবীদের দ্বারা জেনা দেখানো হয়েছে লুত আলাহিসাল্লাতামের যুগে যখন লুত আলাহিসাল্লাতামের কমকে তাদের খারাপের জন্য কুকর্মের জন্য ধ্বংস করে দেওয়া হলো তখন লুত আলাহিসাল্লাতামের দুই কন্যা চিন্তা করলেন এখন তো পৃথিবীতে আর পুরুষ মানুষ বেঁচে নাই এমত অবস্থায় তাহলে আমাদের জীবনের কি হবে আমাদের তো আর বিয়ে হবে না তাদের নিজের বাবাকে বড় কন্যা প্রথম দিন বাবা লুত আলাইসালামকে আঙ্গুরের রস খাওয়ালেন আঙ্গুরের রস খেয়ে লুত আলাইসালাতাম ঘুমিয়ে পড়লেন ঘুমন্ত অবস্থায় তার নিজের মেয়ের গর্ভে জন্মগ্রহণ করলো এবং সেখান থেকে একটা কমও হলো সেখান থেকে একটা কবিলাও জন্ম হলো দ্বিতীয় দিন তার কনিষ্ঠা কন্যা তিনি তার বাবাকে আঙ্গুর রস খাওয়ে বেহুশ করে ফেলে তার সাথে তিনি মিলন করলেন এবং দ্বিতীয় কন্যার ঘরেও বাপের ওরসে কন্যার পেটে সন্তান জন্মগ্রহণ করলো সেটাও একটা বংশের জন্ম হলো এমন করে নবী সাল্লাহ আলিয়াল্লাতামদের উপরে এই ধরনের কাহিনী এই ধরনের কথা বর্তমান প্রচলিত যে ওল্ড টেস্টামেন্ট রয়েছে তার মধ্যে সন্নিবেশিত রয়েছে মুসা সাল্লামের কাহিনী লেখার পরে সেখানে উল্লিখিত রয়েছে যে মুসা আলাইসালাম কবে মৃত্যুবরণ করেছেন এবং কোথায় তাকে কবর দেওয়া হয়েছে আশ্চর্যের বিষয় তৌরাজ যদি মুসা আলাইসাল্লাতামের উপরে অবতীর্ণ হয়ে থাকে তাহলে তিনি নিজে কি করে সেই তৌরাতের ভিতরে কি করে মুসা আলাহিসাল্লাতামের মৃত্যুর কথা থাকবে এবং কোথায় থেকে কবর দেওয়া হলো সে কাহিনী কেমন করে থাকবে তাহলে কি এই তৌরাত মুসা আলাহিসাল্লাতামের এন্তেকালের পরে নাজিল হয়েছে সুস্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে যে তৌরাত এখন আমরা দেখতে পাচ্ছি মুসা আলাহ ইসলাতামের অবতীর্ণ হয়নি সেটা মুসা আলাহ ইসলাতামের পরে সেটা লিপিবদ্ধ হয়েছে তবে তৌরাতের মধ্যে বহুত কিছু রয়ে গেছে আমরা যদি ইঞ্জিলের দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে ইঞ্জিল হলো চারটি বর্তমান রয়েছে তার সাথে যদি আমরা যোগ করে পোলসের ওই সকল লেটার্সগুলো তাহলে অনেক হয় বার্নাবাসের ইঞ্জিল যেটা সেটা আর সাথে যোগ করা হয়নি অথচ তারা আসমানি গ্রন্থের দাবি করছে কিন্তু একটি ইঞ্জিলের সাথে আরেকটি ইঞ্জিলের কোনো মিল নেই আমি আগেই বলেছি সারা পৃথিবীর সকল ছাপানো কোরআনকে যদি একত্রিত করা হয় প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম পাওয়া যাবে কিতাবিহা কিতাবের প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম মিল পাওয়া যাবে কিন্তু আমরা যদি খুলি ইঞ্জিল বা নিউ টেস্টামেন্ট তাহলে দেখব যে সেখানে কোনো মিল নেই কয়েকটি ইঞ্জিল বা কয়েকটি গসপেল আমাদের সম্মুখে রয়েছে চারটি আল্লাহর কিতাব যদি হয় তাহলে ইঞ্জিল একটি হওয়ার কথা ছিল সেখানে চারটি হওয়ার কথা ছিল না আমি কারো উপর আক্রমণ করে বলছি না শুধুমাত্র স্বাভাবিক যা পরিস্থিতি স্বাভাবিক যা বিবরণ সেটাই উপস্থাপন করছি পৃথিবীতে যদি দিন হিসাবে কোনো গ্রন্থকে মানতে হয় যৌক্তিকভাবে ঐতিহাসিকভাবে স্বাভাবিকভাবে সকল মানুষকে দিন সন্ধানী হক সন্ধানী মানুষকে কোরআনের কাছে আসতে হবে যেহেতু সেটার মধ্যে মিল রয়েছে এবং এক একক গ্রন্থ হিসাবেই সারা পৃথিবীতে সেটা টিকে রয়েছে প্রথম চারটে ইঞ্জিল আমরা দেখতে পাচ্ছি মানুষ ইঞ্জিল রচনা করছে ইঞ্জিল রচনা করে সেটাকে আল্লাহর কালাম হিসাবে ঘোষণা দেওয়ার চেষ্টা করছে এমত পরিস্থিতিতে তৎকালীন রাজা বললেন যে কোনটা ইঞ্জিল এক ইঞ্জিলের সাথে আরেক ইঞ্জিলের কোনো মিল নেই তাহলে আমরা কোনটাকে ইঞ্জিল হিসাবে ঘোষণা করব হে পাদ্রীরা হে ধর্মযাজকরা আপনারা এসে ইঞ্জিল নির্ধারণ করে দিন তখন রাজ দরবারে একটা টেবিল রাখা হলো টেবিল রাখা হলো সেই টেবিলের উপরে পাদ্রীরা ইঞ্জিল রচনাকারীরা একটির পরে একটা ইঞ্জিল নিক্ষেপ করা শুরু করলেন সকল ইঞ্জিল সেখানে পড়ে গেল চারটি মাত্র ইঞ্জিল সেখানে টিকে থাকলো তাদের সেই তথাকথিত ইঞ্জিল চারটি মাত্র টিকে থাকলো একটি হলো মেথুস একটি হলো মার্ক আরেকটি হলো লোক আরেকটি হলো জোহন চারটি টিকে থাকলো সরাসরি প্রশ্ন কোনো রাগ ঠাক নেই যদি ধর্মগ্রন্থই থাকে যদি মানতেই হয় কোনো দিনই কেতাব তাহলে সেখানে চারটি হবে কেন একটির সাথে আরেকটির মিল নাই কেন সেটা একটি থাকার কথা ছিল আসুন কোন কোন এঞ্জেল বলতেছে শুরু করতেছে ঈসা আলাই জীবনে দিয়ে this is the genealogy of Jesus Christ এক এঞ্জেল শুরু করছে এটা আমরা বিবরণ দেওয়ার চেষ্টা করছি যে ঈসা আলাই জন্মের কি সূত্র বংশ পরম্পরাকে সেখানে বলতেছে he was the son of David son of Abraham তিনি দাউদের পুত্র দাউদের পূর্বপুরুষ ইব্রাহিম এইভাবে শুরু করছেন দিয়ে আবার আরেক ইঞ্জিল শুরু করছে ডাইরেক্টলি ডাইরেক্ট সরাসরি ঈসা সালাতাম আল্লাহর পুত্র সান অব গড সরাসরি বলছে লোকের বিবরণ যেটা সেটার সাথে কোরআনের কিছুটা মিল আছে তিনি কাহিনীটা নিয়ে এসেছেন প্রথম ঈসা আলাহিসাল্লাতামের জন্মের উপরে যেভাবে কোরআনে এসেছে সুরা মারিয়ামে তার সাথে লুকের বিবরণের একটু মিল রয়েছে যেটা কোরআনের সুরা মারিয়ামে এসেছে যে কাফা ইয়াইন সাদ ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العزم مني واشتعل الرأس شيبا অনেকটা মিল রয়েছে লোকের সাথে কোরআনে কারিমের সূচনার কিন্তু চতুর্থ থেকে যেটা যখন যেটা বিবরণ দিচ্ছে in the beginning was word word was with God and word was God শুরু করতেছেন এইভাবে প্রথম সেটা ছিল শব্দ শব্দ ছিল কালেমা ছিল আল্লাহর সাথে এবং কালেমাই ছিল আল্লাহ এখন আমি সম্মানিত দর্শক শ্রোতা আপনি যে ধর্মাবলম্বী হন যদি আল্লাহর কেতাব হয় একটি কেতাব হবে চারটি হবে না আবার চারটির সূচনা শুরু একভাবেই হবে চার প্রকারের হবে না ঈসা আলাইসালাতামের জন্ম নিয়ে শুরুর যে চারটা চার প্রকার হয়েছে এতেই বোঝা যাচ্ছে এটা আল্লাহর কালাম নয় এটা মানুষের বানানো কাহিনী তারা কাহিনীগুলো জোড়া দিয়েছেন আবার চান ইঞ্জিলের শেষও একভাবে হয়নি সমাপ্তিও একভাবে হয়নি এক একভাবে হয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে পবিত্র হিসেবেই যদি মানতে হয় রিভিল অ্যান্ড আনচেঞ্জ গ্রন্থ হিসেবে যদি মানতে হয় তাহলে ইঞ্জিলকে যুক্তিসঙ্গতভাবে লজিক্যালি মানার কোনো উপায় নেই আসুন আমরা বেদের দিকে আসি যেটাকে হিন্দুরা এবং ঋষিরা মেনে থাকেন সাড়ে পাঁচ হাজার বছর আগে ঋষিরা যা বলেছেন তারা বিভিন্ন ঋষি যে বক্তব্য দিয়েছেন সেটাই বেদ হিসাবে সন্নিবেশিত হয়েছে ঋগ্বেদ সামবেদ অথর্ববেদ যজুর্বেদ পরবর্তী বেদও হয়েছে বিভিন্ন বেদ প্রথম শ্লোকই হলো তার অগ্নি মিলে পুরোহিতং অগ্নি আগুনই হলো পুরোহিতং তিনি সকল দেবতাদের আহ্বানকারী আগুন একদিকে দেবতা একদিকে সে পুরোহিত আবার সকল দেবতাদেরকে সে আহ্বান করে আমরা আগুনকে পূজা করছি আগুনকে আহ্বান করছি আগুনকে আমরা উপাসনা করছি বেদের প্রথম শ্লোকই হলো শ্লোকই হলো আগুনকে দেয়া প্রথম মণ্ডলের প্রথম শ্লোক আমরা যদি গীতায় যাই তাহলে দেখব যে প্রথম শ্লোকই হলো যে কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে কি হচ্ছে অন্ধরাজা ধৃতরাষ্ট্র তার রাজদরবারের যে পুরোহিত তাকে জিজ্ঞাসা করছে সেখানে কি হচ্ছে তিনি বলছেন হে ধৃতরাষ্ট্র আত্মীয় স্বজনের মধ্যে যে যুদ্ধ হচ্ছে সে দৃশ্যকে আপনি দেখবেন মাঠে যুদ্ধ হচ্ছে রাজ দরবারে বসে ব্যাসদেব রাজাকে রাজা ধৃতরাষ্ট্রকে বলছে যে সেখানে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে আপনি দেখতে পারবেন আপনাকে আপনি দিব্য দৃষ্টি দিয়ে দিচ্ছি সেই দিব্য দৃষ্টি দিয়ে ঘরে বসে আপনি সব দেখতে পাবেন ধৃতরাষ্ট্র বললেন যে আমি আত্মীয় স্বজনের এই মারামারি খুনাখুনি নিজের চোখকে দেখব না দেখতে চাই না তখন ধনঞ্জয়কে রাজ দরবারের একজন লোককে ব্যাসদেব দিব্য দৃষ্টি দিলেন সেখান থেকে বসে যুদ্ধ হসতেছে কোন জায়গায় সেই দেখে দেখে রাজাকে বিবরণ দেওয়া শুরু করেন যে কুরু পাণ্ডবের মধ্যে কি যুদ্ধ হচ্ছে আঠারোটা অধ্যায় সেখানে রয়েছে সেইটার বিবরণ তিনি দূর থেকে দেখে দেখে বিবরণ দিলেন সেটাই কি তার আঠারোটা অধ্যায় সম্মানিত দর্শক শ্রোতা অবিকৃত গ্রন্থ কোরআনে কারিমের আলোচনা আজকের প্রথম বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না না দেব না দেব না দেব না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান কখনো একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আলট্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ Calthorpe Road Birmingham UK post code B one five one TH sort code three zero double zero eight three swift BIC code IBO BGB double two IBAN GB five two L YD three zero nine six three four zero one zero two four one nine two pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV Peace TV মানবতার সমাধান